বন্দিগি করে যদি তাতে তার উপকার হয় তাহলে নিশ্চিন্ত হয়ে যায় আর যদি কোনো বিপদ আসে তাহলে পিছনের দিকে ফিরে যায় তার দুনিয়াও গেল এবং আখেরাত এ হচ্ছে সুস্পষ্ট ক্ষতি তারপর সে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকে যারা তার না ক্ষতি করতে পারে না উপকার এ হচ্ছে ভ্রষ্টতার চূড়ান্ত يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد فليمدد بسبب إلى السماء ثم ليقطع فليمدد بسبب إلى السماء ثم ليقطع ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد সে তাদেরকে ডাকে যাদের ক্ষতি তাদের উপকারে চাইতে নিকটতর নিকৃষ্ট তার অভিভাবক এবং নিকৃষ্ট তার সহযোগী পক্ষান্তরে যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদের কেমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত হবে আল্লাহ যা চান তাই করেন যে ব্যক্তি ধারণা করে আল্লাহ দুনিয়ায় ও আখেরাতে তাকে কোনো সাহায্য করবে না তার একটি রশির সাহায্যে আকাশে পৌঁছে গিয়ে ছিদ্র করা উচিত তারপর দেখা উচিত তার কৌশল এমন কোনো জিনিসকে রদ করতে পারে কিনা যা তার বিরক্তি ও ক্ষোভের কারণ এ ধরনের সুস্পষ্ট কথা সহযোগে আমি কোরআন নাসিল করেছি আর আল্লাহ যাকে চান তাকে সৎ পথ দেখান إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء যারা ইমান এনেছে ও যারা ইহুদি হয়েছে এবং সাবি খ্রিস্টান ও অগ্নি পূজারীরা আর যারা শিরিক করেছে তাদের সবার মধ্যে আল্লাহ কিয়ামতের দিন ফায়সালা করবেন সব জিনিসই আল্লাহর দৃষ্টিতে আছে তুমি কি দেখো না আল্লাহর সামনে সিজদা নত সব কিছুই যা আছে আকাশে ও পৃথিবীতে সূর্য চন্দ্র তারকা পাহাড় গাছপালা জীবজন্তু এবং বহু মানুষ ও এমন বহু লোক যাদের প্রতি আজাব অবধারিত হয়ে গেছে আর যাকে আল্লাহ লাঞ্ছিত ও হেয় করেন তার সম্মানদাতা কেউ নেই আল্লাহ যা কিছু চান তাই করেন هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق এ দুটি পক্ষ এদের মধ্যে রয়েছে এদের রবের ব্যাপারে বিরোধ এদের মধ্যে যারা কুফুরি করেছে তাদের জন্য আগুনে পোশাক কাটা হয়ে গেছে তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে যার ফলে শুধু তাদের চামড়াই নয় পেটের ভেতরের অংশ গলে যাবে আর তাদের শাস্তি দেবার জন্য থাকবে লোহার বগুর যখনই তারা কাতর হয়ে জাহান নাম থেকে বের হবার চেষ্টা করবে তখনই আবার তার মধ্যে তাদেরকে ঠেলে দেয়া হবে বলা হবে এবার দহন জ্বালার স্বাদ নাও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 الطير أو تهوي أو تهوي به الريح في مكان سحيق তারপর নিজেদের ময়লা দূর করে নিজেদের মানত পূর্ণ করে এবং এ প্রাচীন গৃহে তাওয়াফ করে এ ছিল কাবা নির্মাণের উদ্দেশ্য এবং যে কেউ আল্লাহ প্রতিষ্ঠিত পবিত্র অনুষ্ঠানগুলোকে সম্মান করবে তার রবের কাছে হবে তারই জন্য ভালো আর তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করে দেয়া হয়েছে সেগুলো ছাড়া যেগুলো তোমাদের বলে দেয়া হয়েছে কাজেই মূর্তিসমূহের আবর্জনা থেকে বাঁচো মিথ্যা কথা থেকে দূরে থাকো একনিষ্ঠভাবে আল্লাহর বান্দা হয়ে যাও তার সাথে কাউকে শরিক করো না এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল এখন হয় তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে অথবা বাতাস তাকে এমন জায়গায় নিয়ে গিয়ে ছুড়ে দেবে যেখানে সে ছিন্ন ভিন্ন হয়ে যাবে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 আল্লাহর নাম নেয় যেগুলো তিনি তাদেরকে দিয়েছেন এ বিভিন্ন নিয়মের উদ্দেশ্য একই কাজেই তোমাদের ইলাহ সে একজনই এবং তোমরা তাঁরই ফরমানের অনুগত হয়ে যাও আর হে নবী সুসংবাদ দিয়ে দাও বিনয়ের নীতি অবলম্বনকারীদেরকে যাদের অবস্থা এই যে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে যে বিপদে তাদের উপর আসে তার উপর তারা সবর করে নামাজ কায়েম করে এবং যা কিছু রিজিক তাদেরকে আমি দিয়েছি তা থেকে খরচ করে والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صاف فإذا وجبت جنوبها فكلوا منها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আর কোরবানির উটকে আমি করেছি তোমাদের জন্য আল্লাহ নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত তোমাদের জন্য রয়েছে তার মধ্যে কল্যাণ কাজী তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদের উপর আল্লাহর নাম নাও আর যখন কোরবানির পরে তাদের পিঠ মাটির সাথে লেগে যায় তখন তা থেকে নিজেরাও খাও এবং তাদেরকেও খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে এবং তাদেরকেও যারা নিজেদের অভাব পেশ করে এই পশুগুলোকে আমি এভাবে তোমাদের জন্যে বশীভূত করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور তাদের গোশত আল্লাহর কাছে পৌঁছে না তাদের রক্ত না কিন্তু তার কাছে পৌঁছে যায় তোমাদের তাকোবা তিনি তাদেরকে তোমাদের জন্য এমনভাবে অনুগত করে দিয়েছেন যাতে তার দেয়া পথ নির্দেশনার ভিত্তিতে তোমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আর হে নবী সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ ইমানদারদের সংরক্ষণ করেন নিশ্চয়ই আল্লাহ কোন বিশ্বাসঘাতক কৃতজ্ঞকে পছন্দ করেন না أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور অনুমতি দেয়া হলো তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে কেননা তারা মুসলিম এবং আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে শুধুমাত্র এই অপরাধে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 لكل أمة جعلنا من سكنه من سكنهم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم وإن جادلوك فقل الله أعلم وإن جادلوك فقل الله أعلم بما تعملون প্রত্যেক উম্মতের জন্যে আমি একটি ইবাদতের পদ্ধতি নির্দিষ্ট করেছি যা তার অনুসরণ করে কাজী হে মোহাম্মদ এ ব্যাপারে তারা যেন তোমার সাথে ঝগড়া না করে তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও অবশ্যই তুমি সঠিক সরল পথে আছো আর যদি তারা তোমার সাথে ঝগড়া করে তাহলে বলে দাও যা কিছু তোমরা করছো আল্লাহ তা খুব ভালোই জানেন الله يحكم بينكم يوم القيامة الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك في كتاب إن ذلك على الله يسير তোমরা যেসব বিষয়ে মতভেদ করছো আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে সেসব বিষয় ফায়সালা করে দেবেন তুমি কি জানো না আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ জানেন সব কিছু একটি কিতাবে লিখিত আছে আল্লাহর জন্যে এটা মোটেই কঠিন নয় ويعبدون من دون الله ما لم ينزل به من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما ليس لهم به علم وما للظالمين من نصير তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যাদের জন্য না তিনি কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেছেন আর না তারা নিজেরাই তাদের ব্যাপারে কোনো জ্ঞান রাখে এই জালেমদের জন্যে কোনো সাহায্যকারী নেই وإذا تتلى عليهم وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلك قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وعدها الله الذين كفروا وبئس المصير আর যখন তাদেরকে আমার পরিষ্কার আয়াত শুনিয়ে দেয়া হয় তখন তোমরা দেখো সত্য অস্বীকারীদের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে এবং মনে হতে থাকে এই বুঝি যারা তাদেরকে আমার আয়াত শোনায় তাদের উপর তারা ছাপিয়ে পড়বে তাদেরকে বলো আমি কি তোমাদের বলবো এর চেয়ে খারাপ জিনিস কি আগুন আল্লাহ এরই প্রতিশ্রুতি তাদের জন্য দিয়ে রেখেছেন যারা সত্য গ্রহণ করতে অস্বীকার করে এবং তা বড়ই খারাপ আবাস يا أيها الناس ضرب مثل فاستمعوا له يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له لئن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره ما قدر الله حق قدره إن الله لقضي عزيز হে লোকেরা একটি উপমা দেয়া হচ্ছে মনোযোগ দিয়ে শোনো আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যকে তোমরা ডাকো তারা সবাই মিলে একটি মাছি সৃষ্টি করতে চাইলেও করতে পারবে না বরং যদি মাছি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তাহলে তারা তা ছাড়িয়ে নিতে পারবে না সাহায্য প্রার্থীও দুর্বল এবং যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে সেও দুর্বল তারা আল্লাহর কদরই বুঝল না যেমন তা বোঝা উচিত আসল ব্যাপার হচ্ছে একমাত্র আল্লাহ শক্তিমান ও মর্যাদা সম্পন্ন الله يصطفي من الملائكة رسلا من الملائكة الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم ۖ يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور আসলে আল্লাহ নিজের ফরমান পাঠাবার জন্যে ফেরিস্তাদের মধ্য থেকেও বাণীবাহক বাছাই করেন এবং মানুষদের মধ্য থেকেও তিনি সব কিছু শোনেন ও দেখেন যা কিছু তাদের সামনে আছে তাও তিনি জানেন এবং যা কিছু আছে তাদের অগোচরে তাও তিনি জানেন এবং যাবতীয় বিষয় তারই দিকে ফিরে আসে يا أيها الذين آمنوا اركعوا واسجدوا يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون হে ইমানদারগণ রুকো সিস্তা করো নিজে রবের বন্দিগি করো এবং নেক কাজ করো হয়তো তোমাদের ভাগ্যে সফলতা আসবে وجاهدوا في الله حق جهاده وجاهدوا في الله حق جهاده هو اجتباكم هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم هو مولاكم فنعم المولى ونعم النصير فنعم المولى ونعم النصير صدق الله العظيم আল্লাহর পথে জিহাদ করো যেমন জিহাদ করলে তার হক আদায় হয় তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতির উপর প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহ আগেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম এবং কোরআনের মধ্যেও তোমাদের নাম এটি যাতে রসুল তোমাদের উপর সাক্ষী হন এবং তোমরা সাক্ষী হও লোকটির উপর কাজে নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাও তিনি তোমাদের অভিভাবক বড়ই ভালো অভিভাবক তিনি বড়ই ভালো সাহায্যকারী তিনি আমান্তুবিল্লাহ